أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস আজকের এই কর্মশালায় উপস্থিত বিভিন্ন ক্ষেত্রের দায়িত্বশীল ভাইরা আনে করিমের সুরায় তৌবা থেকে একটি আয়াত আমি উপস্থাপন করেছি আলোচনার বিষয়বস্তু ইসলামী আন্দোলন এবং ইসলামী সংগঠন এটা ইমানের অপরিহার্য একটা দাবি একটা দায়িত্ব আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা এটা একটা এবাদত এবং এটা একটা ফরজ এবাদত এই দিন প্রতিষ্ঠার দায়িত্বটা এটা দুই পর্যায়ে এটা কখনো ফরজে আইন কখনো ফরজে কাফায়া একজন মুসলমানকে তার নিজের জীবনে এবং তার অধীনস্থদের জীবনে দিন প্রতিষ্ঠা করা এটা ফরজে আইন এই ক্ষেত্রে যদি অবহেলা হয় সে ব্যক্তিগতভাবে দায়ী হবে আর মুসলমানদের জন্য তার নিজ সমাজে রাষ্ট্রে এবং অন্যদের জীবনে দিন প্রতিষ্ঠার চেষ্টা এটা ফরজে ক্যাফায়া যদি অবহেলা হয় তো সমষ্টিগতভাবে মুসলমানরা দায়ী হবে তাই মুসলিম রাষ্ট্রের এবং মুসলিম সমাজের সকল পর্যায়ে ইসলামকে প্রতিষ্ঠা করা এটা ইসলাম প্রেমিক সকলেরই প্রচেষ্টা এই প্রচেষ্টাকে সামনে রেখে অনেকে তালিমে দিনের খেদমত কাঞ্জাম দিয়ে যাচ্ছেন অনেকে তাবলিগে দিনের খেদমত কাঞ্জাম দিয়ে যাচ্ছেন কেহ লেখনির মাধ্যমে খেদমতকে আঞ্জাম দিয়ে যাচ্ছেন কেউ ওয়াজ এবং নসিহতের মাধ্যমে দিনই খেদমতকে আঞ্জাম দিয়ে যাচ্ছেন সেই সাথে আমরা ইসলামী সংগঠন এবং ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে দিন প্রতিষ্ঠার এ খেদমতকে আঞ্জাম দিয়ে যাচ্ছি আমাদের সমাজে যারা প্রচলিত তালিমে দিন প্রচলিত তাবলিগে দিন এবং বর্তমান প্রচলিত যে সমস্ত আত্মশুদ্ধির মেহনত চলছে এ সমস্ত বিষয়গুলো নিয়ে বিতর্ক কম কারণ এ সমস্ত বিষয়গুলো অনেক পুরাতন ধারা কিন্তু ইসলামী সংগঠন ইসলামী আন্দোলন বর্তমান প্রচলিত যে ইসলামী আন্দোলন ইসলামী সংগঠন এটাকে কেন্দ্র করে কিছু বিতর্ক কিছু প্রশ্ন কিছু বিভ্রান্তি কিছু কথা নানাভাবে সমাজের মাঝে আছে তো এই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে ক্লিয়ার হওয়া চাই এবং এ বিষয়টা কোরআনের আলোকে সিরাতের আলোকে আমাদের সামনে পরিষ্কার হওয়া চাই যে আমাদের প্রচলিত ইসলামী আন্দোলন ইসলামী সংগঠন এটাও ইমানের অপরিহার্য একটা দাবি এবং ইমানের অপরিহার্য একটা দায়িত্ব এবং জিম্মাদারি আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনায় এ বিষয়টাকে বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যদি দেখি দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তার কার্যক্রম কি ছিল তো প্রাথমিকভাবে এই বিষয়টা আসবে আমরা এই বিষয়টা পাব যে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার মাধ্যম ছিল দাওয়া দাওয়া ইলাল্লাহ এই দাওয়া ইলাল্লার মাধ্যমেই যখন মক্কায় একটা জনশক্তি তৈরি হল এবং মদিনার অধিকাংশ মানুষ তারা ইসলামকে গ্রহণ করল তো নবী করিম সাল্লাহ আলহু আসাল্লাম হিজরতের মাধ্যমে মদিনায় ইসলামী খেলাফা এটাকে প্রতিষ্ঠা করেন ইসলামী খেলাফা প্রতিষ্ঠার পর রসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম তিনি ওয়াহিয়া এলাহির মাধ্যমে আল্লাহ তালার পক্ষ থেকে আসা দিক নির্দেশনার মাধ্যমে মদিনায় একটা ইসলামী শাসন ব্যবস্থা গড়ে তোলে মদিনায় একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত হয় জিহাদফি সাবিল্লাহ এবং কেতালফি সাবিল্লাহর মাধ্যমে মদিনার এই ইসলামী রাষ্ট্র মদিনার এই ইসলামী খেলাফা এটার হেফাজত এটার সুরক্ষার ব্যবস্থাপনা নিশ্চিত করা হয় এবং ইসলামী খেলাফার যে জিম্মাদারি এবং ইসলামী খেলাফার যে শিক্ষা এটাকে সর্বত্র ছড়িয়ে দেওয়া হয় তো নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম তার অফাতের পর খোলাফায় রাশিদিন দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে দিন সুরক্ষার ক্ষেত্রে তাদের কার্যক্রম আমরা এমনই দেখতে পাই যে তাবলিগ দিন এবং তালিম দিন দাওয়াহ এবং তালিম দিন প্রচারের ক্ষেত্রে দিনকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই দুইটা মাধ্যম ব্যাপকভাবে এই দুইটা মাধ্যমে কাজ হয় এবং দিনের হেফাজত দিনের সুরক্ষায় জিহাদ ফি সাবিল্লাহ এবং কেতাল ফি সাবিল্লাহ এই জিম্মাদারি তারা আঞ্জাম দেন পরবর্তী সময়ে খোলাফায় রাশেদার পর তখনও সাহাবা একরাম পৃথিবীতে দীর্ঘ সময় পর্যন্ত তাদের অবস্থান ছিল সাহাবা একরামদের যুগ শেষ হওয়ার পর তাবে ইনদের যুগ তারপর তাবে তাবে ইনদের যুগ এ সমস্ত যুগগুলোতে এই বিষয়টা দেখা যায় যে ইসলামী প্রশাসনে নানা ধরনের অন্যায় এবং নানা ধরনের ভুল ত্রুটি এ সমস্ত কর্মকাণ্ডের প্রসার ঘটতে থাকে রাজন্য বর্গের মাঝে নানা ধরনের অনিয়ম এটা প্রকাশ পায় এক্ষেত্রে সাহাবা একরাম তাদের কর্মনীতি তাবেইনদের কর্মনীতি উম্মার দায়িত্বশীলদের কর্মনীতি আমরা যেটা পাই যে তারা আমর বিল মারুফের মাধ্যমে নেহি আনিল মুনকারের মাধ্যমে তৎকালীন শাসকবর্গ এদেরকে সতর্ক করা এদেরকে সাবধান করা এদেরকে নসিহত করা ইত্যাদির মাধ্যমে তারা এ সমস্ত ভুল ত্রুটি এ সমস্ত অন্যায় এবং অবিচার এসবের মোকাবেলা করে একদিকে শাসকবর্গ অন্যদিকে জনগণ সাধারণ জনসাধারণ যারা এদেরকে তালিমে দিনের মাধ্যমে তাবলিগে দিনের মাধ্যমে পরিপূর্ণ ইসলামী ভাবধারার উপর গড়ে তোলার জন্য তারা তাদের মেহনত এটাকে আঞ্জাম দিয়ে যাতে থাকে তাদেরই কর্মনীতির দ্বারা যে বিষয়টা বোঝা যায় যে একজন মুসলিম শাসক যখন দায়িত্বশীল হবে একটা রাষ্ট্রের দায়িত্বশীল হবে একটা ভূখণ্ডের দায়িত্বশীল হবে তো তার জন্য ইসলাম অনুযায়ী তার রাষ্ট্র তার দেশ এটা পরিচালনা করা এটা একটা ফরজ জিম্মাদারি আর উম্মার দায়িত্বশীল তারা রাষ্ট্রকে সহযোগিতা করবে দায়িত্বশীলদেরকে সহযোগিতা করবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভূখণ্ড পরিচালনার ক্ষেত্রে তাদের যদি কোনো ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে তারা ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে দিবে তাদেরকে সতর্ক করবে কোনো কোনো ক্ষেত্রে তারা তাদেরকে শাসনও করতে পারে তো সব কথার খোলাসা হল যে সাহাবিদের যুগে তাবিনদের যুগে যখন রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ধরনের ইসলাম বহির্ভূত বিভিন্ন ধরনের অন্যায় ও বিচারগুলো প্রকাশ পেতে লাগলো তাদের এর মোকাবেলায় ওনাদের যে কর্মপদ্ধতিটা ছিল এটা ছিল সংশোধনী সরকার পরিবর্তন করা সরকারের মোকাবেলায় ভিন্ন সরকার দাঁড় করানোর চেষ্টা করা এই ধরনের প্রচেষ্টা এটার মাঝে ওনারা উৎসাহ দিতেন না বা নিজেরা এই ধরনের প্রচেষ্টা এটা ওনারা করতেন এটা খুব বেশি পাওয়া যায় না এর একটা কারণও আছে এর কারণটা যে তৎকালীন সময়ে একটা সরকার পরিবর্তন এটার পদ্ধতি ছিল যুদ্ধ এবং একটা রক্তাক্ত বিপ্লব একটা সরকারি ব্যবস্থাপনা এটাকে যদি পরিবর্তন করতে হয় তাহলে তার পদ্ধতি ছিল যুদ্ধ করতে হবে অথবা রক্তাক্ত একটা বিপ্লব ঘটাতে হবে তাই এক্ষেত্রে ওনারা এই কর্মনীতিতে যান নাই ওনারা প্রতিবাদ করা সংশোধন করা শাসন করা জনগণদেরকে সত্যটা প্রকাশ করা নসিহত করা এই কর্ম ওনারা বেশি অবলম্বন করেছেন এই হল ইতিহাস সাহাবা একরামদের যুগ তাবিন তাবে তাবিনদের যুগ ওনাদের যুগে এই কর্মনীতিটাই আমাদের সামনে আছে এখন আজকের পরিস্থিতি এটাকে আমরা যদি আমাদের সামনে নেই এবং আমাদের এ সময়ে আমাদের নিজেদের কর্মনীতি কি হবে এক হলো বর্তমান পরিস্থিতি পূর্ণ পৃথিবীর সামাজিক এবং রাষ্ট্রীয় অবকাঠামো সেই সাথে আমাদের কর্মনীতি কি হতে পারে এই সময়ে দিন প্রতিষ্ঠায় দিন সুরক্ষায় এই দুইটা বিষয়কে যদি পাশাপাশি রাখি তাহলে কিছু সিদ্ধান্ত বের হয়ে আসবে কিছু দিক নির্দেশনাও বের হয়ে আসবে আজকে পৃথিবীর দেশে দেশে যে সমস্ত দেশগুলোতে মুসলিমের সংখ্যা কম এ সমস্ত দেশগুলোর কথা বাদ দিলাম যে সমস্ত দেশগুলোতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ এই সমস্ত দেশগুলোতেও আজকে আমরা মুসলমানরা একটা অনুসলামিক পরিবেশের মাঝে আমরা বসবাস করছি আমাদের সমাজটা ইসলাম অনুযায়ী পরিচালিত হচ্ছে না আমাদের ভূখণ্ড মুসলমানদের কিন্তু মুসলমানদের ভূখণ্ড ইসলাম অনুযায়ী পরিচালিত হচ্ছে না বরং আমাদের রাষ্ট্র ক্ষমতায় মুসলমান দায়িত্বশীল জনগণ সংখ্যাগরিষ্ঠ তারা মুসলমান তাই মুসলমান কোন মুসলমান যখন রাষ্ট্র ক্ষমতায় বা কোন ভূখণ্ডের দায়িত্বশীল হবে তার জন্য তো এটা ফরজ যে শূন্যতে মোহাম্মদী অনুযায়ী সে রাষ্ট্র পরিচালনা করবে তার জন্য তো এটা ফরজ কিন্তু দেখা যাচ্ছে যে দায়িত্বশীল এরা মুসলমান কিন্তু এরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র তাদের ভূখণ্ড পরিচালনার চিন্তা তারা করছে না বরং রাষ্ট্রযন্ত্রে বসে তারা বিধর্মীদের এজেন্ডা এটা বাস্তবায়ন করছে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে তাদের ইচ্ছাই বাস্তবায়িত হচ্ছে এই জায়গায় সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ইচ্ছাও বাস্তবায়িত হচ্ছে না তাদের ইচ্ছা কেউ জানছে না তাদের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে না বরং অনিসলামিক কার্যকলাপ কার্যকলাপ মুসলমান সমাজের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বিজাতীয় বিভিন্ন সংস্কৃতি এটা পালনে মুসলমানদেরকে বাধ্য করা হচ্ছে এখন আমরা এই পরিস্থিতির মাঝে আছি এখানে আরেকটা বিষয় আছে এই বিষয়টা হলো যে একটা যুগ ছিল যখন সরকার পরিবর্তন এটা ছিল কঠিন এটার একটাই পদ্ধতি ছিল যুদ্ধ অথবা রক্তাক্ত বিপ্লব তাই সেই সময়ের যারা ধর্মীয় দায়িত্বশীল ছিলেন ওনারা সরকার পরিবর্তনের চাইতে দায়িত্বশীলদেরকে সংশোধন করার দিকেই বেশি মনোযোগী ছিলেন কিন্তু এখন আবার আমরা এমন একটা বিশ্ব ব্যবস্থায় আমরা আছি আমাদের দেশীয় ব্যবস্থাপনাও এমন যে এখানে যুদ্ধ ছাড়াও পরিবর্তন সম্ভব পরিবর্তন করা সম্ভব পরিবর্তনের একটা সুযোগ আছে এবং বর্তমান কাঠামোর মাঝে নসিহত আমরা যদি করতে চাই প্রতিবাদ আমরা যদি করতে চাই আমরা যদি কথা বলতে চাই তো আমাদের কথা বলার জন্য আমাদের প্রতিবাদের জন্য আমাদের সংগঠন প্রয়োজন আমাদের প্ল্যাটফর্ম প্রয়োজন আমাদের পরিচিতি প্রয়োজন আমরা সংগঠিত হওয়া ছাড়া একতাবদ্ধ হওয়া ছাড়া আমাদের কোনো পরিচয় ছাড়া আমরা এই বর্তমান সময়ে আমরা যে প্রতিবাদ করব আমরা যে অবদান রাখব আমরা যে দায়িত্বশীলতার পরিচয় দিব এটা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এবং আমাদের দেশীয় পরিস্থিতিতে এ বিষয়টা সম্ভব না এই দুইটা বিষয়কে সামনে রাখার পর এখন প্রশ্ন যে বর্তমান প্রচলিত যে আন্দোলন বর্তমান প্রচলিত যে দলীয় ব্যবস্থাপন একটা দল থাকা দলীয় একটা পরিচিতি থাকা সাংগঠনিক একটা পরিচিতি থাকা এবং এই পরিচিতিকে কাজে লাগিয়ে নিজেদের দাবি দাওয়া এটাকে পেশ করা নিজেদের চিন্তা চেতনার সাথে সাংঘর্ষিক কোন কালচার যদি দেশে বাস্তবায়িত হয় তার প্রতিবাদ করা এবং সেই সাথে সরকার পরিবর্তন এর মাঝে ভূমিকা রাখা সরকারের সংশোধনীতে ভূমিকা রাখা এই সমস্ত কিছুর জন্য একটা পরিচয় একটা পরিচিতি এই সময়ে প্রয়োজন এখন আমরা এই যে প্রচলিত এই পরিচিতি এই পরিচিতিকে পেশ করে ভূমিকা রাখার জন্য আমরা কি ইসলামী আন্দোলন ইসলামী সংগঠন এমন কিছুর সাথে সম্পৃক্ত হব এটার প্রয়োজন আছে না আমরা সেই আগের মতোই নসিহতের মাধ্যমে লেখনির মাধ্যমে আমরা ব্যক্তিগত কর্মতৎপরতার মাধ্যমে আমরা আমাদের কাজগুলোকে আঞ্জাম দিয়ে যাব এটা হলো প্রশ্ন তো একটা বিষয় তো আছেই যে এই ধরনের সাংগঠনিক কার্যক্রম এবং এই ধরনের তৎপরতার কোন নজির বা কোন দৃষ্টান্ত এটা আমাদের পূর্ব পূর্বসূরীদের মাঝে পাওয়া যায় না ওনারা যেভাবে লেখনির মাধ্যমে নসিহতের মাধ্যমে তারা তাদের জিম্মাদারি পালন করেছেন আমরা সেই পদ্ধতি দিয়ে থাকব আমরা এই পদ্ধতির বাইরে আসব না তো তখন এই সিদ্ধান্ত কেউ যদি নেয় তার সামনে এটাও থাকতে হবে যে তখন আসলে এই ধরনের প্রতিবাদের ব্যবস্থাপনা এই ধরনের সাংগঠনিক ব্যবস্থাপনা এবং এই ধরনের পরিবর্তনের কোনো সম্ভাবনা আশা এটা সেই সময় ছিল না এটা এমন একটা উপকরণ এটা এমন একটা সাবজেক্ট এটা হলো এটা এই সময়ের সাবজেক্ট এবং এই উপকরণটা এই সময়ের সৃষ্টি সেই সাথে আমাদেরকে এটাও সামনে রাখতে হবে এটাও ভাবতে হবে যে ধর্মকে টিকিয়ে রাখার জন্য শক্তি প্রয়োজন যাদের শক্তি আছে তাদের ফর্মুলাই বাস্তবায়িত হবে তাদের চিন্তাই বাস্তবায়িত হবে আমরা যদি বর্তমান এ ফর্মুলা বর্তমান এ পদ্ধতি এটাকে নিয়ে গবেষণায় থাকি এটাকে দূর দূর করে আমরা যদি এটা থেকে দূরে থাকি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অবহেলা আমাদের এ কাজের মধ্যে এই অমনোযোগিতা এবং এটাকে একটি দিনী জিম্মাদারি মনে না করার কারণে আমাদের বিপরীত শক্তিগুলো তারা তাদের কার্যক্রমের মাধ্যমে রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে সাংগঠনিক শক্তিকে ব্যবহার করে তারা তাদের শক্তি প্রয়োগ করে আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে ইসলামী আইন ইসলামী শিক্ষা ইসলামী সংস্কৃতি ইসলামী ভাবধারা একে একে সমস্ত কিছুকে নষ্ট করে দিচ্ছে তারা ইসলামের বিপক্ষে যে যুদ্ধ তারা পরিচালনা করছে এই যুদ্ধের মাঝে তাদের শক্তি হলো তাদের সংগঠন তাদের দলীয় শক্তি দলীয় প্রভাব তাদের জনবল এ সমস্ত বিষয়গুলোকে সামনে এনে তারা আমাদের মোকাবেলা করছে তারা ইসলামী আইনের মোকাবেলা করছে ইসলামী শিক্ষার মোকাবেলা করছে ইসলামী সংস্কৃতি ইসলামী ভাবধারা এটার সাথে তারা মোকাবেলা করছে আমরা কখনো আমাদের আইন আঘাতপ্রাপ্ত হচ্ছে আমরা পরেশান হচ্ছি কিন্তু আমরা সংগঠন গড়ে তুলছি না আমরা সাংগঠনিকভাবে তাদের মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছি কখনো আমাদের শিক্ষা আক্রমণের শিকার হচ্ছে কখনো আমাদের সংস্কৃতি এটা আক্রমণের শিকার হচ্ছে কখনো বিজাতীয় ধর্মীয় সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা হায় হায় করছি এক্ষেত্রে অবশ্যই আমাদের সামনে থাকা প্রয়োজন যে এই বর্তমান পরিস্থিতিতে আমরা কতটুকু দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি আমাদের কর্তব্য কতটুকু পালন করছি এবং আমাদের এই আদর্শিকভাবে যারা আমাদের মোকাবেলা করছে তাদের মোকাবেলায় আমাদের যতটুকু সাধ্য ছিল আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের কাজকে কতটুকু উপস্থাপন করেছি কোরআন তো বলতেছে ওলাউ আরাদুল খুরুজা তোমরা যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তোমাদের যদি কিছু করার ইচ্ছাই থেকে থাকে তাদের যদি বের হওয়ার কোন ইচ্ছাই থেকে থাকে তাহলে তার প্রস্তুতি কোথায় কি করেছে তারা আসলে তারা কিছু করতে চায় নাই তারা অপছন্দ করেছে তাদের উঠাকে আল্লাহ তাদেরকে অলস পরে থাকতে দিলেন যে তোমরা তোমাদের অলসতার মাঝেই তোমরা তোমাদের দিন কাটাও এটা ধর্মীয় গুরুত্বপূর্ণ জিম্মাদারি এই জিম্মাদারিকে সামনে রেখে কোরআনের হুকুম হল এই যে ইনফিরু যে যখন ইসলামের উপর আঘাত আসছে আঘাত বিভিন্ন পদ্ধতিতে আসতে পারে নতুন নতুন পদ্ধতি আবিষ্কৃত হবে ইসলামকে আঘাত করার জন্য আমাদেরকে আমাদের যে মূল ফরজ দিন প্রতিষ্ঠা এই জিম্মাদারির সামনে নিয়ে আঘাত যেভাবেই আসুক তার মোকাবেলার জন্য আমাদেরকে সেইভাবেই প্রস্তুতি গ্রহণ করতে হবে আজকে বাতিল পন্থীরা যখন আঘাত করার জন্য বিভিন্ন মরণাস্ত্র তৈরি করছে আমরা কিন্তু তখন বলছি না যে আমাদেরকে যুদ্ধটা তাদের মোকাবেলায় সেই তরবারি দ্বারাই করতে হবে আমরা কিন্তু তখন বলছি যে সমস্ত মরণাস্ত্রের মোকাবেলায় আমাদের প্রস্তুতিটাও তেমন থাকা চাই আর এই জিম্মাদারি যিনি এমন এক জিম্মাদারি এই জিম্মাদারির সাথেই আমাদের সফলতা আমাদের ব্যর্থতা এই সমস্ত কিছুর সম্পর্ক তাই দিন প্রতিষ্ঠা দিন সুরক্ষার এই সাংগঠনিক কার্যক্রমের অধীনে ইসলামী আন্দোলন এবং ইসলামী সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়া এটা এ সময়ের অপরিহার্য একদিনই ফরিজা তাই ইমানের অনিবার্য দাবি আমরা বলতে পারি যে এই সময় ইসলামী সংগঠন এবং সংগঠনের সাংগঠনিক একটা কাঠামোর ভিতরে থেকে একটা পরিচিতির মাঝে থেকে অবদান রাখা কারণ এই সময়ে রাষ্ট্রীয়ভাবে অবদান রাখার পদ্ধতি হল সংগঠন এক্ষেত্রে আরো কিছু বিষয় আমাদের সচেতনতা প্রয়োজন এটাও আমাদের সামনে রাখতে হবে যে বর্তমান প্রচলিত আধুনিক সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য যে সমস্ত উপকরণগুলো আছে আমরা কি এ সমস্ত উপকরণগুলো ব্যবহার করব বা কোনটি ব্যবহার করব কোনটি করব না ইসলামের আলোকে আমাদেরকে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কোরআন সুন্নার আলোকে কারণ প্রচলিত পদ্ধতিতে দিন প্রতিষ্ঠার এ সংগ্রামে নানা বেনারে অনেকেই নিজেদেরকে উপস্থাপন করতে পারে এবং প্রচলিত এই পদ্ধতিতে সবাই নিজ যে সাংগঠনিক কাঠামো এটার উপকারিতা অন্যদের দুর্বলতা এ সমস্ত বিষয়গুলোকে তুলে ধরবে যে আমাদের এই কাঠামোটা ইসলাম প্রতিষ্ঠার জন্য সবচেয়ে উপযুক্ত অন্য কাঠামোগুলো দুর্বল এ কথাগুলো বিভিন্নভাবে আসবে কারণ পদ্ধতিতেই এই যে সবাই যে অন্যদেরকে ডাকবে নিজেদের কাঠামো বা নিজেদের চিন্তা চেতনা এটাকে পেশ করবে সবার সামনে আমাদের সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে নিজেদের উপযোগিতা অন্যদের দুর্বলতা প্রকাশ করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যেন নিজেদের যে ইসলামী ভাতৃত্ববোধ এতে যেন কোনো অবস্থাতে আঘাতপ্রাপ্ত না হয় এ বিষয়ে সাবধান থাকতে হবে প্রতিবাদের যে সমস্ত উপকরণগুলো আছে ভূমিকা রাখার যে সমস্ত উপকরণগুলো আছে বর্তমান প্রচলিত পদ্ধতিতে আমরা সেক্ষেত্রে আমাদের বিজ্ঞ আলেমী দিনরা তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং তারা যে সমস্ত পদ্ধতিগুলোকে সমর্থন করবেন আমরা ওই সমস্ত পদ্ধতিগুলোর মাধ্যমে দিনই ফরিজ আঞ্জাম দিব এটা একটা বিষয়ে সতর্কতা আর আরেকটা বিষয় হল খুব বেশি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন যে এই উপকরণের ব্যবহারে বর্তমান এই সাংগঠনিক পরিচয়ের ভিত্তিতে অবদান রাখার ক্ষেত্রে কখনো দল গঠন কখনো বৃহৎ কোনো দলকে সমর্থন করা বা শর্ত সাপেক্ষে কোনো দলকে সমর্থন করা নির্বাচনে অংশগ্রহণ করা বিভিন্ন ধরনের বিষয়গুলো সামনে আসবে এবং এই সমস্ত ক্ষেত্রে বিজ্ঞ উলামা একরাম ওনারা মুসলিম উম্মার বৃহত্তর স্বার্থকে সামনে নিয়ে ওনারা ইস্তেহাত করবেন এবং যেহেতু ইস্তেহাদ হবে এক্ষেত্রে ইখতলাফ হবে ভিন্নমত হবে এ সমস্ত ভিন্ন মতগুলোকে কেন্দ্র করে পরস্পরের মাঝে যে মুসলিম ভ্রাতৃত্ববোধ এটা যেন নষ্ট না হয় কাদা ছোড়াছুরি যেন না হয় এ সমস্ত বিষয়গুলোতে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং এ সমস্ত বিষয়গুলোকে বিষয়গুলোতে সতর্ক থেকে আমরা যদি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হই এবং ইসলামী আন্দোলনের মাঝে আমরা যদি ভূমিকা রাখি আশা করা যায় আমাদের দ্বারা দিনই এক গুরুত্বপূর্ণ ফরিজা যেটা অবহেলিত যে বিষয়টায় অনেকের কাছে যে বিষয়টা ক্লিয়ার না অথচ এই বিষয়টা এই সময়ের জন্য খুবই প্রয়োজনীয় আমরা এই ময়দানে কিছু অবদান রাখতে পারবো এবং আমাদের জন্য অবদান রাখা প্রয়োজন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমরা যেন কিছু অবদান রাখতে পারি এবং বিষয়টাকে বুঝতে পারি এবং এক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন আমরা যেন জানতে পারি